بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে أستاذ أبو سفيان حفظه الله البيان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة الحمد لله আজকে আমাদের আলোচনা শিরোনাম হলো সুতরাং তোমরা মুশ্রিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে অতপর খেলাফা প্রতিষ্ঠা হবার পর থেকেই এবং বহু বছর ধরে মুসলিমদের ডাক দিয়ে আসছে আল্লাহ সুবাহান হুয়া তালা শত্রুদের বিরুদ্ধে গর্জে উঠে জিহাদ করার জন্য যাতে আল্লাহর কালিমা বুলন্দ হয় আর মুসলিমরা হয় ঐক্যবদ্ধ বহু মুজাহিদ জামায়াত একীভূত হয়ে এবং আমিরুল মিনিনের প্রতি বায়াত ঘোষণা করে সেই ডাকে প্রবলভাবে সাড়া দেয় অনেক জামাত আঞ্চলিক নেতা মনোনয়ন করে যাতে খলিফা তাকে আমির হিসেবে নিয়োগ দিতে পারেন এভাবেই খেলাফা ইরাক এবং শামে এর নিয়ন্ত্রিত ভূমিকে ছাপিয়ে অন্যান্য ভূমিসমূহে দ্রুত বিস্তার লাভ করে ইরাক এবং শাম হচ্ছে মুসলিমদের সেই দুই ভূমি যা ক্রুসেডারদের দ্বারা জবল দখলকৃত ছিল আর তাদের তাগুত মোর্তাদদের মাধ্যমে কৃত্রিম সীমান্ত দ্বারা তা ছিল বিভাজিত এবং বিভক্ত তাদের কৃত্রিম সীমান্তকে ভেঙে দিয়ে তাদের ভূমিসমূহকে এক করে সেখানে শরীয়ত কায়েম করে খিলাফা অন্যান্য ভূমিতে বিস্তার লাভ করে এভাবেই খেলাফা প্রমাণ করে দেয় যে এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা অসম্ভব ছিল না যতক্ষণ না সেই প্রচেষ্টার ভিত্তি হয় তাও হেই দৌলাতুল ইসলাম এই ধরনের একতারও ডাক দিয়েছে এমন একতা যা ক্ষণস্থায়ী রাজনৈতিক লাভের জন্য তাওহিদ বিসর্জন না দিয়ে বরং তাওহিদের পরিপূর্ণ হক আদায় করবে এবং এমন একতারির জন্য সারা বিশ্বে সত্যনিষ্ঠ মুজাহিদগণ দীর্ঘকাল ধরে প্রতীক্ষা করেছেন সেই কারণেই যখনই খেলাফায়ের ডাক দিয়েছে তার সারা অনুরণিত হয়েছে পৃথিবীর চতুর্দিক থেকে যেমন সিনাই লিবিয়া আলজেরিয়া ইয়েমেন এবং আরব উপদ্বীপ থেকে মুজাহিদদের সমবেত করা হয় তাহিদের উপর ঐক্যবদ্ধ করার জন্য এবং সমগ্র পৃথিবীর প্রতিটি কোণের প্রতিটি মুশ্রিকের বিরুদ্ধে সারিবদ্ধভাবে যুদ্ধ করার জন্য যেমনটি মহান আল্লাহ সুবহান নির্দেশ দিয়েছেন قال الله سبحانه وتعالى وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة অর্থাৎ আর মুশ্রিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেত সমবেতভাবে দাউলাতুল ইসলামের প্রচার প্রসার রোধ করা এবং এর ধ্বংসের উদ্দেশ্যে পৃথিবীর সকল কাফের মুশ্রিক মুরতাদরা একত্রিত হওয়ায় কুফুরের বিরুদ্ধে এই যুদ্ধ দ্রুতই তীব্র হয়ে ওঠে কিন্তু একের পর এক মুজাহিদিন জামায়াত খেলাফার পতাকতলে সম্মিলিত হতে থাকে খোরাসান পশ্চিম আফ্রিকা সোমালিয়া পূর্ব এশিয়া মালি সমগ্র মুসলিম বিশ্বে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং যেখানেই বায়াত দেওয়া হয় সেখানেই কুফফারদের উপর আক্রমণ সংগঠিত হয় মুজাহিদগুন এগিয়ে যান আর যেখানেই কুফফারদের পান সেখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন এক্ষেত্রে তারা একজন মুশ্রিক ক্রুসেডার আর একজন মুরতাদ দালালের মধ্যে কোনোই পার্থক্য করেন না এরই ধারাবাহিকতায় খেলাফার আট এনগেমাসি সেনা উলায়াত কাউকাজের গ্রোজনি শহরের উত্তর পশ্চিমে নাওরাস্কায়া গ্রামে অবস্থিত রাশিয়ার ন্যাশনাল গার্ডের ঘাঁটি আক্রমণ করে রাতের অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে তারা সামরিক ঘাটের দিকে এগিয়ে যায় যদিও তাদের কাছে এই হামলার জন্য ছুরি ছাড়া কোনো অস্ত্র ছিল না তদুপরি তারা তাদের আল্লাহর অবাধ্য শত্রুদের আক্রমণের ব্যাপারে দ্বিধাগ্রস্ত করতে পারেনি বরং এটা তাদের আল্লাহর প্রতি সত্যনিষ্ঠতার পরিচয় বহন করেছে মুজাহিদদের এই ছোট দলটি যারা দশ দিন ধরে এই অপারেশনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা সম্মিলিতভাবে এই ঘাটিতে থাকা সমস্ত সৈনিকদের উপর ছুরি দিয়ে আক্রমণ করেন এবং তাদের অস্ত্রগুলো জব্দ করেন তারপর কয়েক ঘন্টা তার সংঘর্ষ চলে এতে অন্তত ছয় কাফের সেনা নিহত হয় এবং আরও তিনজন আহত হয় ছয় মুজাহিদ সাদাত বরণ করেন বাকি দুইজন তাদের ঘাটিতে নিরাপদে ফিরে আসেন চেচনিয়ায় রাশিয়ান ঘাঁটিতে এই দুঃসাহসিক আক্রমণের সমসাময়িকতায় খেলাফার সৈনিকগণের দ্বারা আরেকটি হামলা হয় কয়েক হাজার মাইল দূরে অবস্থিত বাংলার মাটিতে ইস্তেশাহাদি মুজাহিদ আবু মোহাম্মদ আল বাঙ্গালি এগিয়ে যান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের একটি চেক পয়েন্টের দিকে ঢুকে পড়েন মোরতাদ বাঙ্গালি পুলিশের মাঝে বিস্ফোরণ ঘটান তার বিস্ফোরক কোটের এতে মোরতাদদের অন্তত তিনজন মারা যায় এবং আরও অনেক আহত হয় মাত্র একদিন পরেই সিলেট অঞ্চলে মোর্তাদ বাঙ্গারি সেনারা মুজাহিদদের একটি ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় এ সময় মুজাহিদদের বোমার বিস্ফোরণে কয়েক ডজন মোর্তাদ হতাহত হয় এছাড়া এর এক সপ্তাহ আগে আরেক মুজাহিদ বিস্ফোরক কোট দিয়ে আক্রমণ করেন ঢাকার আশকোনায় এলিট ফোর্সের এক ঘাঁটিতে বাংলা আর কাউকাজের এই হামলাগুলো ক্রুসেডার ও মোর্তাদ সেনাবাহিনীতে কম্পন সৃষ্টি করে সিলেটের অভিযানে বাংলার মুজাহিদগণ এলিট ফোর্স অর্থাৎ র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক মোর্তাদ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে হত্যা করেন এরকম উল্লেখযোগ্য কমান্ডার হত্যা করে তারা মোর্তাদ বাহিনীর রক্তপাত ও প্রতিহত করার সক্ষমতা প্রদর্শন করেন একইভাবে আউকাজের মুজাহিদিনগণ রাশিয়ার ক্রোসেডার বাহিনীকে তাদের নিজ ঘাঁটিতে চার্গেট এবং অতর্কিত আক্রমণ করে তাদেরও সক্ষমতা প্রতিষ্ঠা করেন এই অভিযানগুলো সব কুফফার দলগুলোকে মনে করে দিয়েছে যে দাউলাতুল ইসলামের সেনাবাহিনী পৃথিবীর যেখানেই কুফফারদের পাবে পৃথিবীর যেখানেই কুফফারদের পাবে সেখানেই তাদের অভিযান চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালিমা বলন্দ হয় আর কাফেরদের কালিমা অবদস্থ হয় আল্লাহ সুবাহান আলা আমাদের এই সুহাদাগণকে কবুল করুন এবং তাদের জায়গায় এমন মানুষ এনে দিন যারা তাওহিদের পতাকা বহন করা অব্যাহত রাখবে আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান